بسم اللہ الرحمن الرحیم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے اعلیٰ رسول اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم লাইন সাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আজাব ইলা শাদিদ সদাকাল্লাহ আজিম আজকের বৈঠকটা মার্কাজ শেখের ছাত্রদেরকে মোখাতব করে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সময় সাময়িক একটা জটিল বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হল কাউমি মাদ্রাসার অস্তিত্ব থাকছে না ধ্বংস হচ্ছে কাউমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি নিয়ে যা কিছু ঘটতেছে এই ব্যাপারে কাউমি ছাত্রদের বিভিন্ন প্রকারের মতামত পরস্পর একতলাপ মতদ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে আমি চাই আমার মার্কাজের ছাত্রদের মধ্যে এই নিয়ে একটা মতামত সৃষ্টি হোক যেটা হবে মতাদের মতামত বাড়াবাড়িও করা যাবে না সারা সারিও করা যাবে না যেহেতু আমি এই ব্যাপারে কিছু কাজ করি দেশের ওলামায় বড় বড় ওলামাদের সঙ্গে এই নগণ্য খাদিম হিসাবে থাকি অতীত থাকি আসছি সবগুলাকে সামনে লইয়া একটা বয়ান প্রতিক্রিয়া বিবরণ তোমাদের সামনে তুলে ধরতেছি মকসুদ হইল তোমাদের মতামত নেওয়া না কাউমি মাদ্রাসার অভিভাবক যারা বিখ্যাত শিষ্য ওলামায় কেরাম তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে যা চিন্তা ভাবনা করেন আমরা তাদের উপরে একমত সন্তুষ্ট আস্থা থাকা দরকার ছাত্ররা কেন মত দিবে ছাত্ররা কেন মতের দ্বন্দ্ব করবে পক্ষে বিপক্ষে লেখালেখি করবে এইটা তো আমাদের কাউমি মাদ্রাসার ছাত্রদের আদর্শ নয় কাউমি মাদ্রাসার আদর্শ এবং বৈশিষ্ট্য আছে সমস্ত দাউলম দেবন্দের অনুসারী কাউমি মাদ্রাসার ছাত্রদের বড় একটা বৈশিষ্ট্য হলো তারা ওস্তাদ মুরব্বীদের উপরে সব সময় আস্থা বাজন তারা আনুগত্য স্বীকার করে বড়দের বড়দের ফয়সলার উপরে খুশি আর রাজি থাকে সবসময় মনে করে আমরা নগণ্য ছাত্র মানুষ কিছুই বুঝি না দিন ইসলাম ইসলামী শিক্ষা সম্পর্কে জাতির ধর্ম সম্পর্কে ধর্মীয় খ্যাতমাস সম্পর্কে আমাদের মুরব্বীরা যাহা বুঝেন তার লেশমাত্র বোঝা আমাদের মধ্যে নাই আমরা এইগুলা নিয়ে বিতর্কিত জড়িত হবে কেন পরিলক্ষিত হচ্ছে পত্রপত্রিকায় অনলাইনে মিডিয়ার মধ্যে ছাত্ররা এখন বর্তমানে এটাকেই বিষয়বস্তু বানায়া মুরব্বীদের সামনে উল্টাপাল্টা কথা বলতেছে তার অর্থ হইল পনে দুইশত বছর বা দেড়শত বছর যাবৎ চলে আসা কাউমি মাদ্রাসার ছাত্রদের এই মহান বৈশিষ্ট্য এটাকে আজ নষ্ট করে দেওয়া হয়েছে এজন্য আজকে তোমাদের সামনে অতি সংক্ষেপে কিছু কথা রাখতে চাই হয়তো আমার কথা মিডিয়ার মাধ্যমে পুরা দেশে প্রচার হবে সেই জিনিসটা হইল কাওমি ওলামা কাওমি মাদ্রাসা এটার সামান্য ইতিহাস পরিচিতি আমাদের সামনে আগে মাথায় রাখা দরকার তারপরে স্বীকৃতি বুঝবো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ইরশাদ করেছিলেন আমার উম্মত যারা উম্মতে ইজাবত যারা ইসলামকে কবুল করেছেন আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে একটা দল সঠিক পথে থাকবে বাহাত্তর দল গলত পথে থাকবে তাদের নীতি আদর্শের গালাতির কারণে বাহাত্তর দল জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত হবে একটা দল তারা জান্নাতি হিসাবে সাব্যস্ত হবে হাদিসটা বড় মসুর সব আলেম তালেবলেমরা জানে সাহাবাদের উত্তরে আল্লাহ রসুল বললেন ওই একটি জামাত যেটা পুরাপুরি হকের উপরে তারা কারা যারা আমার আদর্শ এবং আমার সাহাবাদের আদর্শকে জীবনের মাইলফলক মানবে জীবনের স্কেল মানবে তারাই হইল আমার হকালি উন্মত আর এক জায়গায় রসুল বলছেন মাই আইস মিনকুম ইখতিলাফান আমি চলে যাবে আমার অবর্তমানে আমার উন্মতের মধ্যে বহু দলে বিভক্তি দেখবা তখন সঠিক উম্মত দ্বারা তাদের জন্য কর্তব্য হইল আলাইকুম বেসুন্নতি ওয়াসুন্নতিল খোলাফাই রাশেদিন আল মাহাদিগিন আমার সুন্নতার সাহাবাদের আদর্শকে তোমরা আঁকড়িয়ে ধরবা খোলাফায়ের আসদের আদর্শকে আঁকড়িয়ে ধরবা এটা রসুল্লাহাম ওই তেহাত্তর দলের যে দলটা জান্নাতি একরকম তাদের পরিচয় দিচ্ছেন এই হাদিসে তারা কারা যারা বিভ্রান্তির সময় একতলাফের সময় দলাদলির সময় তাদের নীতি আদর্শ থাকবে মা আনা আলাইহি ওয়া সাবি আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নতুল খোলাফাই রাশেদিন মাহাদিগিন আর এক হারিসে রসুল করিম সাল্লাম বলেন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটি দল থাকবে হকের উপরে তারা অটল থাকবে এখানে হকের ব্যাখ্যা মা আনা আলাহি ও আসাবি আমার আদর্শ আর সাহাবাদের আদর্শ উপরে অটল থাকবে লায়াকজুল রহমান খাজালাউন বাতিল্লা তাদেরকে লাঞ্ছিত করার তাদের পথে কাটা বিছানোর তাদেরকে হক থেকে বিচ্ছিন্ন করার সকল ষড়যন্ত্রে লিপ্ত হবে কিন্তু আমি রসুল বলে দিচ্ছি এক ইঞ্চিও মৃত্যু পর্যন্ত তারা কারো প্রবঞ্চনায় এক ইঞ্চিও হকের থেকে বাইরে যাবে না এ তিনটি হাদিস কোরআনে করিমের মধ্যে আছে মোহাম্মদুর রসুল্লাহ মাহু সত্যের হকের মাপকাঠি হল মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ রসুল হিসাবে স্বীকার করা ওয়াল্লাজিনা মাহু ইলা আখরিল আয়া রসুলের সঙ্গী যারা সাহাবা এক লক্ষ চব্বিশ হাজার কমবেশ এদের আদর্শকে মেনে নেওয়া রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করা তিনি আল্লাহ রসুল হিসেবে তার সাহাবিদের আকিদা আমাল ইত্যাদিকে তার পাশাপাশি গ্রহণ করা এই দুটা হল হকপন্থীদের আলামত কোরআনের আয়াতের ব্যাখ্যা বাকি হাদিসগুলোকে বলা যায় সব কিছু মিলিয়া সার কথা কেয়ামত পর্যন্ত নবীর এক হক্কানি উম্মত থাকবে যারা হকের পতাকা বাহি হবে যারা ইসলাম হক ও হক্কানিয়তের দুর্গ হবে তামাম পৃথিবীর বাতেল তাদের সঙ্গে লড়াই করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোন অবস্থায় তারা হকের স্কেল থেকে এক বিন্দু পরিমাণ এদিক সেদিক যাবে না এই দলের যদি দুনিয়ার ভিতরে তার কোনো মেজদাক তার অস্তিত্ব খুঁজে চাওয়া হয় তাহলে আগের গুলুর কথা বলি না সব যুগেই এই হকতল ছিল দারুম দেবন উনিশশো ছেষট্টি সালে যে দাউল ওলম আঠারোশো ছেষট্টি সালে যে দাউলম দেবন প্রতিষ্ঠা হয়েছিল আল্লামা কাসম নানতবি এবং ওনার সঙ্গীদের হাতে সে দাউলম দেবন মাদ্রাসার পরিচালক শিক্ষক ছাত্র দাউলম দেবন্দের নিসবতে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে এগুলার পরিচালক ছাত্র এদের আকিদায় এদের আদর্শে বিশ্বাসী পৃথিবীর মুসলমান তারাই এক নম্বরে এই হকের স্কেলের উপরে আল্লাহ রহমতে উত্তীর্ণ আমরা সেই দারুলুম দেবন্দের অনুসারী তাদের আকিদা আদর্শের উপরে অবিচল অটল দেবন্দের আকাবেদদের আকিদা আদর্শকে যারা ফলো করে তাদেরকে দেওবন্দি বলা হয় দেওবন্দি এইটা কোন গ্রুপের নাম নয় দায়াবন্দিয়ত এটা দেয়বন মাদ্রাসা শুধু যারা পড়ে তাদের নাম নয় দেওবন্দ একটা আন্দোলন তাহারিক হক প্রতিষ্ঠার তাহারিক এই তাহারিকার আন্দোলনের সাথে দেওবন্দের ঐতিহ্য আদর্শ আকায়েত আমাল মেজাজের সাথে যাদের সম্পর্ক গভীর যারা তাদের এই মেজাজ আকেজা মৎসবকে নিজের দিলে লালন করে জীবন তাদের পথে চালায় তারা সব দেবন্দি আমরা এই অর্থে সমস্ত কামি মাদ্রাসা ওলামায় কেরাম ছাত্ররা সব দেবন্দী দেওবন্দীয়ত আমরা লালন পালন করি দেওয়ন মাধা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য চারটি তোমরা সকলে জানো এলায় কালেমাতুল্লাহ জানো তো আমি আর বলতে চাই না কথা লম্বা হয়ে যাবে এই চারটা আদর্শকে চিন্তা করলে দেখা যায় এটাই কোরআন হাদিসের সার কথা এটা হলো দায়বন্দীয়ত এই দেয়াবন্দীয়তের শিক্ষাগার শিক্ষা কেন্দ্র একটা হল দেবন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য আর একটা হলো দেবন্দীয়তের দেবন্দি প্রতিষ্ঠান পরিচালনার কতগুলা নীতিমালা আছে যিনি দাউলম দেবন প্রতিষ্ঠা করছেন আল্লামা কাসম নানতুবি তেনার হাতে উসুলে হাসতে গানা নামে অষ্টনীতির একটা নীতিমালা আছে তোমরা কিতাবের পড়বা তারিখে দেয় এই অষ্টনীতিমালা হইল দেবন্দি মাদ্রাসা চলার উসুল আর দেবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ওই চারটা আমি এইগুলার একটারও ব্যাখ্যা দিতে এখন প্রস্তুত না আমি জিনিসগুলা ইঙ্গিত করে দিচ্ছি আলেম ওলামা ছাত্ররা এদিকে একটু কিতাব উঠাইলে দেখতে পাবা চারটা দেবন্দের লক্ষ্য উদ্দেশ্য আগ্রাজ ও আহদাফ এগুলা বাস্তবায়ন করার জন্য যে কেন্দ্র প্রতিষ্ঠান তৈয়ার হয় এই প্রতিষ্ঠান চলবে অষ্টনীতির ভিত্তিতে এই অষ্টনীতির একটা নীতি শুধু এই যে সরকারি প্রশাসন অনেক বড় বড় লোক শিল্পপতি তাদের শিরকত অংশীদারিত্ব কাউমি মাদ্রাসার জন্য ক্ষতিকর হবে তাই এটা করা যাবে না এটা দা আলম দেবন মাদ্রাসার উসুলে হাস্তাগানার এক উসুল মনে থাকবে তো এইভাবে আল্লামা কাসেম নানাতুবি আলম দেবন প্রতিষ্ঠা করিয়াছেন আর এটা প্রতিষ্ঠার পিছনে তোমরা জানো আঠারোশো সালের সামিলির আন্দোলন ইংরেজ খেদাও আন্দোলন আরেক ভাষায় ভারত উপমহাদেশকে স্বাধীন করার আন্দোলন ইংরেজের আগ্রাসন থেকে যে সমস্ত ওলামায়াম জড়িত ছিলেন কেয়াদত করছেন তাদের ভিতরে অন্যতম ব্যক্তি হল আল্লামা কাসেম নানতবী রশিদ আহমদ গঙ্গোহী সৈয়দ জামিন শহীদ ইনারা সামিলির ময়দানে ইংরেজের বিরুদ্ধে লড়াকু সৈন্যদের কেয়াদতার নেতৃত্বে ছিলেন আল্লামা কাসনানতুবি এর আরো পুরাতন ইতিহাস গাঁথলে বহুত কথা আল্লামা শাহ আব্দুল আজিজ মোহাদ্দেল রবি রহমতুল্লাহ আলাই সতেরোশো সম্ভবত আটষট্টি সালে বিরাট বড় সেমিনার করিয়া বলছিলেন ইংরেজ বেদিনরা ভারত উপমহাদেশে যে আগ্রাসন চালাচ্ছে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ওলামাইকামের বিরুদ্ধে আমি সাত দুলাইজের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে এখন জেহাদে অবতরণ করাটা ফরজ হয়ে গেছে এটা হল আল্লামা শাহ আব্দুল ঐতিহাসিক ইংরেজ খেদাও আন্দোলনের জেহাদের ফতোয়া এই ফতোয়ার ভিত্তিতে ছোট বড় অনেক জেহাদ যুদ্ধ হয়েছে ইংরেজের আগ্রাসনের বিরুদ্ধে সুলতান টিপু মাইসুরে যুদ্ধ চালাইছেন কিছু গাদ্দারদের গাদ্দারিয়তের কারণে মুসলমান সৈন্যরা পরাজিত হয়েছেন ফালাসি ময়দানে যুদ্ধ করছেন নবাব সিরাজউদ্দৌলা মির্জাহদের গাদ্দারির কারণে ব্যর্থ হয়েছেন মুসলমান জেহাদ করি কোন সময় ব্যর্থ হয় না আসলে বাহ্যিক দৃষ্টিতে পরাজয় বরণ করছেন এটারও একটা রেজাল্ট আছে এটা ব্যর্থতা না শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই আঠারোশো পঁচিশের দিকে বালাকোটের ময়দানে জেহাদ করছেন ইংরেজের দালাল রাজা রঞ্জিত সিং এর বিরুদ্ধে এইভাবে যুদ্ধ হইতে হইতে আঠারোশো সাতান্ন সালে চূড়ান্ত জেহাদ হয়েছে ইংরেজের আগ্রাসনের বিরুদ্ধে এই জিহাদের ভিতরে কাসেন নানাতবি স্বামীর ময়দানের কায়েদ ছিলেন সেফা সালাহ সেখানেও বাহ্যিকভাবে কিছু পরাজয় বরণ করছেন সমস্ত ওলামারা যখন হতাশ তাহলে ইসলাম রক্ষার ব্যবস্থা কি আমরা তো বারবার জেহাদে নামি পারি না তখনই রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম কাসনাদেরকে স্বপ্নে দেখাইছেন যে জেহাদ করার শক্তি পুরাপুরি আপনার কাছে নাই এই জন্য বারবার জেহাদে নামিয়া বাতালের শক্তির সামনে টিকতে পারেন না এই কারণে আপনি একটা মাদ্রাসা দেন সেই মাদ্রাসায় পড়ান আলেম দায়ী তৈয়ার করেন তারা সমাজে কাজ করবে মুসলমানদেরকে ইসলামের হাক্কানিয়ত বুঝাবে এইভাবে এক সময় আকসার মুসলমান যখন হক কি টের পাবে বুঝতে পারবে বুঝতে সক্ষম হবে তখনই ইংরেজের বিরুদ্ধে হাত করে আপনি খামিয়াব হবেন তাই আপনি পথ পাল্টান কিছু লোককে রাজি করিয়া একসঙ্গে জেহাদে না নামিয়া আগে মোজাহেদ তৈয়ার করার ফ্যাক্টরি তৈয়ার করেন স্বপ্ন যুগে দাগ দিয়া রসুল এই দাগে দাগে মাদ্রাসা বানান স্বপ্নার থেকে উঠিয়া যাই ওই জায়গার মধ্যে গিয়া দেখে যে খুব ময়লা জায়গা দাগলমের বস্তির মধ্যে দেয়াবন্দের বস্তির মধ্যে যে তাজা নতুন লাঠির দাগ পড়ে আছে সেখানে সেই দাগে দাগে সঙ্গীদেরকে নিয়ে মালসা কায়েম করছেন প্রথম কোপ দিছেন মাটিতে মুন্না শাহ একজন আল্লাহর অলি মাদরজাদ অলি সুতরাং দাউলুম দেবন আমাদের কাওমি মাদ্রাসার মডেল মার্কাজ এটা নবী আল ইসলামের ইশারায় নবীজির লাঠির অঙ্কনে পুরা পরিকল্পনা জাগা নির্ধারণ মাঝা প্রতিষ্ঠার সব বিষয়ে স্বপ্নযোগে আল্লাহর অলি কাসেম নানতবী রহমতুল্লা আলাইকে আল্লাহর নবী নিজেই করে দিয়েছেন এটা আমাদের কাই মাদ্রাসার মূল গোড়ার কথা আনার গাছতলায় ঘর নির্মাণ হয় নাই হচ্ছে সঙ্গে সঙ্গে দরজ স্টার্ট করছেন এক মাহমুদ মোল্লা মাহমুদ আর এক ছাত্র মাহমুদ দিয়ে যে মাহমুদকে পরবর্তীতে শেখুল হিন আল্লামা মাহমুদুল হাসান বলা হয় এই দারুম দেবন্দের প্রথম মোহতামিম শেখ রহি উদ্দিন সাহ তিনি যখন দারুলম দেয়ামন্দের মোহতামিম মাদ্রাসার বড় আর্থিক সংকট হালকা পাতলা কোন রকম পানির ভিতরে দুই দুই চার কেজি ডাইল সারিয়া ছাত্রকে রুটি আর শুকনা রুটি আর ডাল দিচ্ছে তখন এক ছাত্র দুষ্ট টাইপের মাঠের ভিতরে মতম সাহেব পুরা ডালের পেয়ালা হাতে শুকনা রুটি লয়া বলতেছেন মোহতম সাহেব আপনি কিসের মাদ্রাসা চালান এই ডাল কি খাওয়া যায় এটা দিয়ে তো উজু করা যায় পানি এরকম একটা বেয়াদবানা আচরণ করেছিল হজরমানা রফিউদ্দিন সাহ এই সাতটার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একবার দেখি মোতালা করি নিচে মাথা জুকে রেখছেন কিছু শিক্ষকরা খবর পাইল যে হজরত মহতম সাহেবের সঙ্গে এক ছাত্র বেয়াদবি করছে তারা ছোটে আসলো ছাত্রটাকে গ্রেপ্তার করলো ধরলো মহতম সাহেবের কাছে নিয়ে গেল হুজুর আমরা এই বেয়াদবির বিচার চাই আমরাই পাক্তি বাদী আপনি প্রিন্সিপাল তাই আপনি বিচার করবেন আপনি কাজী তিনি বলছেন কার বিরুদ্ধে তুমি বিচার দাবি করো কয় এই ছাত্রের বিরুদ্ধে কয় এই ছাত্র কে দালুম দেবন্দের ছাত্র আপনি দেবন্দের মহতামেম আপনার ছাত্র আপনার বিরুদ্ধে আপনার সঙ্গে বেয়াদবি করছে হজরত বলেন তোমরা ভুল বলছ তোমাদের থিওরি ভুল এটা দালুম দেবন্দের ছাত্র না দালুম দেবন্দের ছাত্র হইলে আমি বিচার করতাম আর দালুম দেবন্দের কালিমার ছাত্র হইলে ওস্তাদের সঙ্গে এরকম বিয়াদবি করতেও না নাজেমে তালিমাত সহ সকলে পেরেশান আমরা চিনি ছাত্র এটা দা আলম দেবন্দের এটা ফার্ম নিছে পরীক্ষা দিছে ভর্তি হয়েছে রেকর্ড আছে হজরত ছাত্র না তারা বলেন হুজুর অবশ্যই আলম দেবন্দের ছাত্র এটা আপনি ভুল বুঝতেছেন আপনি চিনেন নাই কয় আমার সিদ্ধান্ত বল না আমি চিনি সে দা আলম দেবন্দের ছাত্র না নাজেমা তালিমাত একবারে শিক্ষা সচিবের খাতা সহ লইয়া দেখাইছে এই দেখেন হুজুরের ছাত্র কিছুতেই যখন শিক্ষকদেরকে মানাইতে পারে না হজরত মালা রফি রফিউদ্দিন সাহেব বললেন কমিয়া তোমাদের খাতা তোমাদের সঙ্গে রাখো আমি খাতা দেখি বলছি না দারুম মন্দির যখন প্রথম মহত্তমি আমি আমাকে দেওয়া হইল একদিন স্বপ্ন যুগে আল্লাহ রসুল সাল্লাহাম কে স্বপ্ন দেখলাম আর দেখতেছি হজরত এক বিরাট হাউজের সামনে বসা আমাকেও পাশে বসাইছে আর দেখতেছি হাজার হাজার ছাত্র লাইন ধরে ধরে আসতেছে আল্লাহর হাবিব নিজের পেয়ালা লইয়া হাউস থেকে পানি নিয়ে সমস্ত ছাত্রদেরকে পানি পান করাচ্ছেন আমাকে সাক্ষী রেখছে সঙ্গে আমি সব দেখতেছি দেবন্দের ছাত্রদেরকে রসুল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে পানি পান করাইছেন সেই দিন যত ছাত্রকে রসুলে পানি পান করাইছেন ছাত্র এটার চেহারা দেখলাম পাও দেখলাম মাথা দেখলাম এই ছাত্র এটা সেদিন উপস্থিত ছিল না তোমরা খাতার দশটা বানাও সমস্যা নাই কিন্তু এইটা দালমের ছাত্র না চিন্তা করছো দারুলম দেবন কি জিনিস পরে ওস্তাদরা কি করি পাইছে কি পাইল যে ওই সেলের যেই নাম ওই নামে দালুম দেবন্দে এক ছাত্র ভর্তি হয়েছিল ভালো নম্বরে পাস করিয়া সে খানও জারি করছে পরে অসুস্থ হইয়া ছুটি ছাড়া ছেলে এটা বাড়ির চলে গেছে কঠিন অসুস্থ ছেলেটা তো চলে গেলে অসুস্থ হইয়া বাড়িতে আর এই সেলের ভর্তি আর দাখালা দালম দেবন্দে ছিল না সে ওই সেলের নামে টিকিট লইয়া দৈনিক ওর নামে খানা উঠাইয়া খানা খায় এটা দুই নম্বরই ছাত্র এখান থেকে একটা মাসালা সাবেত হয় আল্লাহাক এক্ষুনি আমার দিলে ডালছে এইটা সেটা হলো দালুম দেবন্দের ছাত্ররা কাউমি মাসার ছাত্ররা ওস্তাদের সঙ্গে কোনো বেয়াদবি জানে না যদি কোনো মাদ্রাসা দেখা যায় ওস্তাদের সঙ্গে অন্যায়ভাবে বেয়াদবি করতেছে কোনো ছাত্র বুঝতে হবে সেই কাউমি ছাত্র না বলে সন্ত্রাসী মাদ্রাসার ছাত্রের লেবাস দরিয়া মাদ্রাসায় ঢুকছে সুতরাং আমি সরকার মহোদয়কে বলতে চাই কাউই মহাজ ছাত্ররা সন্ত্রাস কারে কয় চিনে না জঙ্গিবাদ কারে কয় চিনে না অন্যায় কারে কয় জানে না মানুষ খুন করতে জানে না রক কাটতে জানে না বোমাবাজি করতে জানে না আগুন ধরাইতে জানে না গাড়ি পোড়াইতে জানে না যদি কেউ ধরা পড়ে কোন মাদ্রাসার ছাত্র বুঝতে হবে এইটা দুই নম্বরই ছাত্র আসলে সে কায়ম হয় ছাত্র নয় ইতিহাস বড় লম্বা সেদিকে গেলে আমার সামনের কথাগুলো বলতে পারবো না একটা উদাহরণ দিয়া তোমাদেরকে দালম দেবন্দের সামান্য একটা বৈশিষ্ট্য দেখাইলাম এই আকাবেররা যে মাদ্রাসা দিচ্ছেন সেই দাউলুম দেবন মাদ্রাসায় শেখ হলিন মাহমুদুল হাসান তৈরি হয়েছে তারিখে রেশমি রুমালের আন্দোলনের কায়েদ সেনাপতি সে দাউলুম দেবন্দে আল্লামা আশরফ আলী মিলের থানবি তৈয়ার হয়েছে সে দাউলুম দেবন্দে শেখুল আরব ওল আজম হোসেন আহমদ মাদানী তৈয়ার হয়েছে সে দালুম দেবন সাহারনপুরে খাইল আহমদ সাহারনপুরে তৈয়ার হয়েছে আল্লাহ আনোয়াসা কাশ্মীরে তৈয়ার হয়েছে শিবির আহমদ ওসমানে তৈয়ার হয়েছে মুফতি শফি তৈয়ার হয়েছেন ইউসুফ বিন্নুরি তৈয়ার হয়েছেন বাংলাদেশের মানে আথার আলী তৈয়ার হয়েছেন কিশোরগঞ্জের শামসুলক ফরিদপুরি তৈয়ার হয়েছেন হাবিজি হুজুর তৈয়ার হয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল ওহাব হাটাদারি মাদ্রাসার মহতম সাহেব তৈয়ার হয়েছেন মুফতি ফয়েজুল্লাহ মেহলে তৈয়ার হয়েছেন মুফতি আজলক পটিয়ার বাণী তৈয়ার হয়েছেন সুলতান নানুপুরি তৈয়ার হয়েছেন হারুন বাবনগরী তৈয়ার হয়েছেন শেখুল হারিস আল্লামা আজলক তৈয়ার হয়েছেন মুফতি আমিনী তৈয়ার হয়েছে এবং মানা আরো বড় বড় আকাবেরিন আমাদের আকাবেরিন যাদেরকে বলি সব সে দালুম দেবন বা ওই ধরনের দেবন্দি অন্য কোন মাদ্রাসার ফসল এই সমস্ত মাদ্রাসার উসুলে হাস্তাগানা হইল পরিচালনার নিয়ম মূলনীতি সরকারি কোন হস্তক্ষেপ কোন ধরনের হস্তক্ষেপ এই সমস্ত মাদ্রাসার উপরে আসলে তখন কাসেম নানতী রহমতুল্লাহ আলাই কবর থেকে বদুয়া দিবে এটা ওলামা একরামের বিশ্বাস আমি মনে করি এই বিশ্বাসের উপরে সমস্ত দেবন্দী ওলামা একরাম একমত আর বিস্তারিত কিছু না বলি সামান্য পরিচয় দিলাম এটার নাম কাউমি মাদ্রাসা কাউমি মাদ্রাসার আকাবেরিন এরাই মা আনা আলাহিয়া সাবির কর্ণধার এরাই ওলামায় হক্কা